আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এক প্রশ্ন করেছেন ইস্তেথারা নামাজে দোয়া নামাজে কোন সময় পড়তে হবে এবং ইস্তেহারার উদ্দেশ্য কোন জায়গায় ব্যক্ত করতে হবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন এস্তেখারা এস্তেখারা মানে হলো যে খায়ের সম্পর্কে জানতে চাওয়া মানে কল্যাণ সম্পর্কে জানতে চাওয়া এটার আরবি হইল এস্তেখারা মানে এস্তেখারার মূল শব্দ হলো খায়ের খায়ের মানে আমার কল্যাণ কিসে এটা জানতে চাওয়ার নাম হলো এস্তেখারা কার কাছে জানতে চাইবেন একমাত্র আল্লাহ সোবান কাছে কারণ গায়েবের মালিককে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন গায়েবের মালিক তাহলে আমার কল্যাণ কিসে বা কিসে না এটা কে জানেন একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন জানেন এই জন্য আল্লাহাক কোরআনে কারিমে বলছেন কুতিবা আলাইকুমুল কেতাল ওয়াহুয়া করহুল্লাকুম ওয়া আসা আন তাকরাহু সাইয়াও ওয়াহুয়া খাইরুল্লাকুম তোমরা অনেক জিনিস তোমরা মনে করো যে এটা তোমার জন্য খারাপ অপছন্দ করো অথচ সেটা তোমার জন্য কল্যাণকর ওয়া আসা আন তোহেব্য সাইয়াও ওয়াহুয়া সারুল্লাকুম অনেক জিনিসকে তোমরা খুব মহব্বত করো কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর আলামুন কিসে তোমার কল্যাণ কিসে তোমার অকল্যাণ এটা একমাত্র জানেন ওয়াল্লাহ আলাম ওয়া আন্তমলা তা আলামুন তোমরা কিছুই জানো না তাহলে আমি যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাব। এই কাজটা আমার জন্য কল্যাণ কি অকল্যাণ এটা আল্লাহ রব আলমিনের কাছে জানতে চাওয়া এটার নাম ইস্তেখারা আর আল্লাহ রব্বুল্লা আলমের কাছে জানতে চাওয়ার মাধ্যম হলো সলাত আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো সলাৎ সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়াতে এই জন্য সুন্না পদ্ধতি হল দুই রাকাত সলাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমার এই কাজটির কল্যাণ কি অকল্যাণ সেটি জানতে চাওয়া তো এটি ভাই জানতে চেয়েছেন যে সলাতুল ইস্তেখারার কোন জায়গায় সলাতুল ইস্তেখারা দোয়াটি পড়বেন দোয়াটি সলাতের ভিতরেও পড়তে পারেন সলাতের বাহিরেও পড়তে পারেন যদি সলাতের ভিতরে পড়েন তাহলে এই দোয়াটি আপনি দোয়াই মাসুরার মধ্যে পড়তে পারেন দোয়াই মাসুরা মানে শেষ বৈঠকে শেষ বৈঠকে আত্মাহিয়াত পড়লেন দরুদ পড়লেন তারপরে দুই একটা দোয়াই মাসুরা পড়লেন তারপরে গিয়ে সালাম ফেরানোর আগে আপনি এই ইস্তেখারার দোয়াটা পড়ে সালাম ফিরে নিলেন এভাবেও পড়া যাবে আর ইচ্ছা করলে আপনি সলাৎ সলাতের মতো দুই রেখা সলাৎ নফল সলাৎ শেষ করে ফেললেন সলাৎ শেষ করার পরে আপনি ইস্তেখারার দোয়াটা পড়বেন আর ইস্তেখারার ভিতরে যে একটি জায়গা আছে দেখবেন যে যেই হাদিসে বা যেখানে আপনি ইস্তেখারার দোয়াটা শিখবেন ওখানেই মাঝখানে একটা অংশে লেখা আছে যে এই জায়গায় আপনার উদ্দেশ্যটা বলবেন তো উদ্দেশ্য আপনি দোয়া পড়তেছেন আরবিতে এখন উদ্দেশ্য তো আর আরবিতে জানেন না আপনি তো আর আরবি ভাষার পন্ডিত না এখন আপনার যে কাজটা সেই কাজটা তো আরবিতে বলতে পারতেছেন না এই জন্য আরবিতে বলা জরুরি না আপনি সেখানে বাংলায় বলেন কোনো অসুবিধা নেই অথবা সেটা মনে মনে রাখেন যে উদ্দেশ্যে আপনি খারার চলা আদায় করতেছেন এটা তো রাবুল আলমিন ভালো করে জানেন এভাবেই ইস্তেখারার দোয়াটা পড়বেন ভাই প্রশ্ন করেছেন ঋণ থাকলে কি হজ উমরা করা যাবে প্রথম কথা হলো আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা তো যদি ঋণে থাকে তো হজ ফরজ হয় কেমনে আবার ঋণ থাকলে ফরজও হইতে পারে যিনি সবচেয়ে বড় ধনী তিনি সবচেয়ে বড় ঋণদার আমাদের দেশের সিস্টেম হলো এটা যে যার কোটি কোটি সম্পদ তার কোটি কোটি ঋণও আছে তো এজন্য ঋণ বাদ দিয়ে যদি তার <clears throat> এমন পরিমাণ সম্পদ থাকে যে সম্পদের দ্বারা তার উপর হজ ফরজ অথবা তার এমন সম্পদ আছে যেটার দ্বারা তার উপর ওমরা করা যায় ওমরা সুন্না হয়ে যায় অথবা ওমরা ওমরা কারো কারো মতো ফরজ ওমরা ফরজ হয়ে যায় এইরকম অবস্থা হলে ঋণ থাকলে কোনো অসুবিধা নেই কারণ ঋণের তো চুক্তিপত্র আছে আমি যদি হজে যাই মারাও যাই তো অসুবিধা নাই আমার সম্পদ আছে সেখান থেকে ঋণ পরিশোধ করা হবে এটা এমন যদি হয় যে ঋণের তুলনায় আমার সম্পদ কম সম্পদের তুলনায় ঋণ বেশি তাহলে হজ করা যাবে না অমরা করা যাবে না আগে ঋণ পরিশোধ করতে হবে তখন তো আমার উপরে হজে ফরজ হয়নি আর যদি ঋণও আছে কিন্তু সম্পদ আছে অনেক ঋণের তুলনায় সম্পদ অনেক বেশি তাহলে হজও করা যাবে অমরাও করা যাবে মানে কিস্তি দিয়ে কোনো ফ্রিজ গাড়ি কেনা যাবে কিনা কিস্তি দিয়ে কেনা যাবে তবে শর্ত হলো আপনার যখন কিনবেন তখন ঠিক করে নিতে হবে যে আমার ছয় মাসে বা এক বছরের কিস্তিতে আমি জিনিসটার মূল্য পরিশোধ করব। তো এটা নগদ এককালীন দিলে হয়তো দামটা হবে কম কিন্তু যখন আমি এক বছরে দিব বারো কিস্তিতে দিব তখন এটা দাম হবে বেশি তো সুতরাং ওই হিসাবে প্রথমে কেনার সময় যদি আমি চুক্তি ঠিক করে নিই যাতে পরবর্তীতে আমার মধ্যে আর তার মধ্যে যার থেকে নিলাম চুক্তিতে নেওয়ার সময় যাতে কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি না হয় কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এজন্য পরিষ্কারভাবে ঠিক করে নেওয়া যায় এটাতে শরীর কোনো অসুবিধা নাই ভাই প্রশ্ন করেছেন আজানের জবাব ফরজ নাকি ওয়াজিব এবং একই সময়ে পাঁচ সাত মিনিট পাঁচ সাত সেকেন্ড আট পিস কিছু আজান হয় কোন আজানের উত্তর দিব আজানের জবাব হলো মোস্তাহাব ফরজনা ওয়াজিবনা তবে আজানের জবাবে মসজিদে সাড়া দেওয়াটা ওয়াজিব মানে লবজি জবাব মৌখিক জবাব যেটা এই জবাবটা হলো মুস্তাহাব মানে দিলে সবাব হবে না দিলে গুণা হবে না দিলে উত্তম কিন্তু আজানের মূল জবাব হলো আজান দেওয়া হয়েছে এই জন্য যাতে আমি মসজিদের জামাতে হাজির হই ওই জামাতে হাজির হওয়াটা ওয়াজিব কারো কারো মতো ফরস মানে জামাতটা কোন কোন ফকিরা ফরস শব্দটা ব্যবহার করছেন কোন কোন ফকিরা ওয়াজিব শব্দটা ব্যবহার করছেন জামাতে সলাত আদায় করাটাই আজানের জবাব আজান দিল আমি ঘরে বসে বসে সুন্দর করে জবাব দিছি কিন্তু মসজিদে আসি নাই জামাতে নামাজ পড়ি নাই এইটা আজানের জবাব না আজানের জবাব হলো যে মসজিদে এসে হাজির হওয়া তো এই জন্য আজানের মৌখিক জবাবটা মুস্তাহাব কিন্তু আজানের ডাকে সাড়া দেওয়া জবাব মানে কি জবাব দেওয়া মানে সাড়া দেওয়া ওই আজানের সাড়া দেওয়াটা ওয়াজিব আর মৌখিক ভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বললো আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর বললাম এটা মুস্তাহাব আর একটা কি বলছিল এর সাথে ও কয়েক মসজিদে একসাথে আজান হইলে কয়েক মসজিদে একসাথে আজান হইলে প্রথম কথা হলো আমি যে মসজিদে সলাত আদায় করব। নিয়মিত আমার সমাজের মসজিদ বা আমার আশেপাশে যেটা এলাকার মসজিদ ওইটার জবাব দেওয়াটা আমার জন্য মুস্তাহাব বাকিগুলো যদি সম্ভব হয় দিতে পারে না দিলে কোনো অসুবিধা নেই জি ভাই প্রশ্ন করেছেন আহলান ও সাহলান অর্থ কি কোরআন হাদিসে কি এই কথাটি আছে থাকলে কোথায় <laughs> জি আহলান ওয়া সাহলান মানে হলো স্বাগতম আরবি ভাষায় কাউকে স্বাগতম জানানোর জন্য এরকম আহলান ওয়া সাহলান এটা আরবি পরিভাষা তো এটা সাল্লামের যুগ থেকে তার আগের থেকেই আরবেরা এই শব্দটা এই পরিভাষাটা ব্যবহার করে আসতেছেন তবে নবী সাল্লা ইসলাম কাউকে এরকম স্বাগতম জানানোর জন্য এই শব্দ ব্যবহার করেছেন বা আহলান সাহালান বলছেন এরকম সরাসরি কোনো হাদিসের বর্ণনা আসে নাই তবে এটা বললে শরীর কোনো অসুবিধা নেই কোনো গুণা নাই মানে মেহমান আসলো বা কেউ আসলো তাকে আমি স্বাগতম জানানোর জন্য বললাম আহলান ওয়া সাহালান এটাতে কোনো অসুবিধা নাই ভাই প্রশ্ন করেছেন আমাদের দেশে প্রায় অধিকাংশ মসজিদের মিম্বরের উপরে লেখা থাকে সুন্নতের সময় নাই অথবা জামাত নিকটবর্তী এই কথাটি কতটুকু শরীয়ত সম্মত যে এই কথাটি শরীয়ত সম্মত নয় কারণ নবী সাল্লা ইসলামের মসজিদে তারপরে খোলাপায়ের আসে দিনের সময় তাবেইনদের সময় তাবে তাবেনদের সময় যে উত্তম যুগগুলো ছিল যেগুলোকে নবিসাম খাইরুল করুন বলছেন তিনটা যুগ সাহাবাই কালামের যুগ তাবেইনদের যুগ তাবে তাবেনদের যুগ সেই যুগেও কখনো এরকম মসজিদে লেখা ছিল না এবং কাউকে জামাতের এক মিনিট আগেও চলা তাদের করতে কাউকে নিষেধ করা হয়নি কারণ মসজিদ এমন এক জায়গা যেই জায়গায় কেউ চলা তাদের করলে তাকে নিষেধ করা যাবে না কারণ মসজিদটা তৈরি করা হয়েছে ইন্নামা হিয়ালি জিক্রিল্লা ওয়া তালাওয়াতুল কোরআন ওয়া সলা মসজিদ তৈরির উদ্দেশ্যই হলো এখানে আল্লাহর বান্দারা সলাত আদায় করবে সাজদা করবে এই উদ্দেশ্যেই মসজিদ সুতরাং এখানে জামাতের এক সেকেন্ড আগেও যদি কেউ সুন্নত শুরু করে বা সলাত আদায় করে তাকে নিষেধ করা যাবে না এই ভাই সলাত আদায় করতেছেন কেন এই কথা বলা যাবে না কারণ এখানে নবিসাম মাসালাই ঠিক করে দিছেন যে আপনি সুন্নত আদায় করতেছেন তখন যদি জামাত শুরু হয়ে যায় আপনি কি করবেন এটা নবী সাল্লাম নিজেই ঠিক করে দিয়ে গেছেন তো সুতরাং আমি আপনি নিষেধ করার দরকার নাই যিনি জামাতের ধরেন এক মিনিট আছে বা দুই মিনিট আছে উনি সুন্নত শুরু করছেন উনি যখন একামত হয়ে যাবে উনি কি করবে এটা নবী সাল্লাম নিজেই ঠিক করে দিয়েছেন নবিসাম বলছেন ইজা উকিমাতি সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা যখন সলাতের ফরজ নামাজের একামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া আর কোনো সলাত নাই বাস আপনি সুন্নত শুরু করছেন একামত হয়ে গেছে আপনি সুন্নত ছেড়ে দিবেন ছেড়ে আপনি জামাতে শরিক তবে যদি দেখেন যে অল্প বাকি আছে যে একামত হইতে হইতে আপনার জামাত ইমাম সাহেব শুরু করতে করতে আপনি মোটামুটি দ্রুত বাকিটা শ্বাস করতে পারবেন শ্বাস রাখাতে আছেন তাহলে আপনি এটা শ্বাস করে নেবেন আর যদি দেখেন যে না আমার শেষ করা যাবে না তা আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা ছেড়ে দিবেন বাস এটাই তো নবিসাম নির্দিষ্ট করে দিয়েছেন তাহলে আমি নিষেধ করার দরকারটা কি আর দুই মিনিট আছে দুই মিনিটে তো দুই রেখাত আদায় করতে পারে মিনিমাম দুই রেখাত তো চলাত আদায় করতে পারে এই জন্য এটা লেখাটা এটা সরিয়া সম্মত নয় এবং এটা সুন্নার বিপরীত ভাই প্রশ্ন করেছেন বালাগাল উলা লিখি এটা কি দরুদ না দোয়া রাসুল ভরে কি বলেছেন এটি দরুদও না দোয়াও না এটি হলো একজন কবির কবিতা কবির নাম হলো শেখ সাদি শেখ সাদি ফার্সি ভাষার ইরানের একজন কবি ছিলেন তো তিনি তার কবিতার মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি এটা একটা কবিতা লিখেছেন সুতরাং কবিতা এক জিনিস দরুদ এক জিনিস দোয়া এক জিনিস দোয়া দরুদ হলো এবাদত দরুদের আরবি হলো সলাত আর সলাত আলান নবী সাল্লা ইসলাম এটা একটা এবাদত কারণ আল্লাপাক সরাসরি মোমিনদেরকে এই আবাদতের জন্য নির্দেশ দিয়েছেন ইয়া আমানু সল্লো আলাইহে ওয়াসাল্লিমু তাসলিমা হে ইমানদারারা তোমরা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ এবং সালাম পেশ করো তাহলে দরুদ একটা আবাদত আর এবাদত শেখানোর দায়িত্ব একমাত্র নবী সাল্লা সাল্লামের নবী সাল্লাম ছাড়া আর কেউ জমিনে আবাদত শিখাইতে পারবে না মানে আল্লাহর আবাদতটা কিভাবে করতে হবে সমস্ত আবাদত শিখাবেন নবী সাল্লাম তাহলে দরুদটা একটা আবাদত এটাকে নবী সাল্লাম শিখাই দিয়ে যান নাই নামাজ যেমন নবিসাম শিখাই দিয়ে গেছেন সিয়াম যেমন শিখাইছেন হজ যেমন শিখাইছেন জাকাত যেমন শিখাইছেন তেমনি দরুদ শিখাইছেন সুতরাং নবিসাম যেভাবে শিখেছেন সেটাই হলো দরুদ সুতরাং কোনো কবির কবিতা দরুদ না এটা হলো একটা কবিতা তবে কবিতা লেখা গুনার কাজ না কবিতা তিনি যে কেউ লিখতে পারেন নবিসামের মহব্বতে নবিসামের প্রশংসায় সেরেক মুক্ত কবিতা লিখতে পারেন যেটার মধ্যে সেরেক হয় না এরকম কবিতা লেখা যাবে নবিসামের প্রশংসায় হাসান ইবনে সাহাবেদ রাদি আল্লাহ তালানহু বড় একজন সাহাবি যাকে বলা হয় শাহরুর রাসুল সাল্লাম রাসুল সাল্লাহামের কবি তিনি তো নবিসামের প্রশংসায় অনেক কবিতা বলছেন অনেক কবিতা লিখছেন তারপরে আপনার কাবিবনে জোহের রাদি আল্লাহ তালু তিনি নবিসামের প্রশংসায় অনেক কবিতা লিখছেন আরও এরকম অনেক সাহাবি কবি নবিসামের প্রশংসায় অনেক কবিতা লিখছেন সুতরাং কবিতা লেখা গুনার কাজ না কবিতা লেখা ভালো কাজ কিন্তু কবিতা এক জিনিস দরুদ আরেক জিনিস দরুদ এবাদত কবিতাটা এবাদত না কবিতাটা হলো এস্তেহসান মুস্তাহাব জিনিস এটা আমি যদি নবিসামের সামনে কিছু কবিতা লিখি বা কবিতাগুলা আমি চর্চা করি নবিসামের মহব্বতে এটা উত্তম এটা ভালো জিনিস কিন্তু এটা দরুদ না জি এনার্জি খাওয়ার ব্যাপারে বিধান কি এই ব্যাপারে শরীয়তের বিধান হলো দুনিয়ার সমস্ত জিনিস হালাল মানে খাওয়ার জিনিস দুনিয়াতে আল্লাহর জমিনে যত খাওয়ার জিনিস আছে সব খাওয়ার জিনিসের প্রথম মূলনীতি হইল কি হালাল কারণ আল্লাহ সুবান তারা বলছেন হুয়াল্লাদি খলাকালাকুম মাহফিল আরদে জামিয়া জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য বানাইছি কার জন্য খালাকা লাকুম তোমাদের জন্য আল্লাহ বলতেছেন মানুষের জন্য বানাইছেন সবকিছু তাহলে দুনিয়াতে যা আছে সব তো আমাদেরই তা আমাদের জিনিস আমরা খাবো না নাকি এই জন্য আসলিয়াত হইল জমিনে যত খাবার আছে সব খাবার মুমিনের জন্য হালাল তখন হারাম সাব্যস্ত হবে যখন হারামের উপরে দলিল পাওয়া যাবে অর্থাৎ যে যে জিনিসগুলোকে আল্লাপাক নাম ধরে বলছেন যে এটা এটা হারাম যেমন বলছেন হর্রে মাই থাতু ওয়াদ্দামু ওয়াল আহমাল খিনজির তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হইলে এরকম পাক বলে দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম কিছু জিনিসকে এরকম নির্দিষ্ট করে বলে দিচ্ছেন তো যেগুলা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন অর্থাৎ সুস্পষ্ট হারামের দলিল পাওয়া যাবে সেটা হারাম তা আপনি এনার্জি ড্রিঙ্কস যত রকমের আছে এইগুলো ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে হারামের কোন প্রমাণ সুস্পষ্ট প্রমাণ না পাবেন সন্দেহের বশবতী হয়ে এটাকে হারাম বলা যাবে না তো সুতরাং আমাদের জানা মতে এগুলোর মধ্যে সুস্পষ্টভাবে কোনো রকমের হারাম জিনিস মিক্স নাই যদি কোনো গবেষক বা কোনো ডাক্তার যদি বলেন যে এই এই ড্রিঙ্কসটার মধ্যে মদ মিশ্রিত আছে মাদক মিশ্রিত আছে বা হারাম করে জিনিস মিশ্রিত আছে তখন সেটা হারাম এমনি ধারণা করে সন্দেহ করে ওই ফেসবুকের খবরে আর আপনার ইন্টারনেটের খবরে এটাকে হারাম সাব্যস্ত করা যাবে না এটা যতক্ষণ সুস্পষ্ট হারাম জিনিস এর মধ্যে মিক্স আছে এটার দলিল পাওয়া না যাবে ততক্ষণ এটা হালাল এই জন্য আমরা বলবো যে এটা হালাল আপনি সেভেন আপ পেপসি এটা সেটা যা আছে এগুলো কিছু আছে স্পষ্ট যে এগুলোতে আপনার মাদক মিক্স আছে সেগুলো হারাম কিন্তু যেগুলাতে এরকম স্পষ্ট না মিক্স আছে সেগুলো হালাল করেছেন গুসল ফরজ এর মতো অবস্থায় শুধু করে নামাজ আদায় করলে হবে কি <laughs> এই মাসালা তো আপনি নিজেই দিতে পারেন এটা তো আমাদের কাছে এরকম মাসালা জিজ্ঞেস করার দরকার নেই গোসল ফরজ অজু করে কিভাবে নামাজ পড়বেন <laughs> ফরজ হয়েছে গোসল আপনি করলেন অজু তাহলে তো হওয়ার প্রশ্নই উঠে না গোসল পরজ হলে গোসলে করতে হবে অজু পরজ হলে গোসল পরজ হয় নাই তাহলে আপনি অজু করলে হবে তবে এই মাসালা আবার তায়াম্মমের ক্ষেত্রে গিয়ে ব্যতিক্রম তায়াম্বমের ক্ষেত্রে গিয়ে আপনি গোসল পরজ হলেও যেভাবে তায়াম্মম অজু পরজ হলেও একই পদ্ধতিতে তায়াম্মম তখন আপনার গোসল পরজ হলেও আপনি অজুর পদ্ধতিতে তায়াম্মম করে নিচ্ছেন গোসল হয়ে যাবে কিন্তু আপনার গোসল পরজ হয়েছে পানি দিয়ে অজু করে নিছেন সেটা হবে না অথবা শীতের জন্য এখন তো শীতের দিন আপনি মনে করলেন যে শীতের কারণে অজু করে নিছেন তাহলে হবে না অথবা শীতের কারণে তায়াম্মম করে নিছেন তাও হবে না ভাই গোল জট দেখালে ওজন নষ্ট হবে গোল জট দেখালে ওজন নষ্ট হবে না কিন্তু কবিরা গুণা হবে কারণ এটা হারাম তো সুতরাং হারাম জিনিস খাইলে ওজু ভাঙ্গে না আপনি ধূমপান করলেও অজু ভাঙ্গে না কিন্তু কবিরা গুণা হবে হারাম হবে তো সুতরাং জর্দা খাইলে গুল খাইলে আপনার কবিরা গুণা হবে কিন্তু অজু ভাঙবে না গুণা করলে অজু ভাঙবে না অজু ভাঙ্গার জন্য অজু ভাঙ্গার যে কারণগুলো আছে সেগুলো করতে হবে তো সেগুলো না ঘটলে আপনার এটা গুণা হবে কিন্তু অজু ভাঙবে না মৃত্যু হবে এ ধরনের কথা কি সঠিক জি এই ধরনের কথা সঠিক কারণ নবী সাল্লা ইসলামের এন্তকালের আগে আগ মুহূর্তে নবী ইসলামের পরিবারের সদস্যরা সবাই বারবার আসা যাওয়া করতেছিলেন নবী ইসলামের কাছে তো পাতেমা রাদিল্লাহা আসছেন তখন নবী সাল্লা ইসলাম এন্তকাল করবেন এই জন্য পাতেমা রাদিল্লাহা বাবার অবস্থা দেখে কান্নাকাটি করতেছিলেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম ফাতেমাকে দেখে কানে কানে কি যেন বলছেন বলার পরে পাতেমা রাদিল্লাহা কান্না বন্ধ করে দিয়েছেন তো পরবর্তীতে তাকে নবিসামের স্ত্রী আয়সারাদি আল্লাহ তালহা জিজ্ঞাসা করছেন যে আপনি আপনাকে দেখলাম যে আপনি খুব কান্নাকাটি করতেছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আপনাকে কানে কানে কি যেন বলে দিচ্ছেন এরপরে আপনি আর কাঁদেন নাই নবী সালাম আপনাকে কি বলছেন তো তখন তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমাকে যে আমার মৃত্যুর পরে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে অর্থাৎ এর মাধ্যমে নবিসাম ইঙ্গিত দিয়েছেন যে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম মারা যাবা তুমি এটা নবিসাম ইঙ্গিত দিয়েছেন তো এটা শোনার পরে আমি আমার কান্না বন্ধ করে দিয়েছি এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত জি ভাই প্রশ্ন করেছেন যদি স্ত্রী গর্ভবতী থাকেন স্বামী হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি জবাই করতে নিষেধ আছে কিনা কোন ধরনের নিষেধ নাই হালাল প্রাণী জবাই করতে পারবেন তবে স্ত্রীকে জবাই করা যাবে না স্ত্রী ছাড়া আপনি হালাল গরু ছাগল হাঁস মুরগি সব জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জি ভাই প্রশ্ন করেছেন বিবাহের সুন্নত পদ্ধতি কি বিবাহের মধ্যে ওকিল বাবা নির্ধারণ করা কি সম্মত মোহরানা আদায় করা কি বাধ্যতামূলক নাকি বাকি রাখা যাবে জি বিবাহের সুন্নত পদ্ধতি একেবারে সহজ পদ্ধতি বিবাহের মধ্যে জটিলতার কিছু নাই বিবাহের প্রথম কাজ হলো পাত্রে ঠিক করা যে দিনের ভিত্তিতে দিনকে অগ্রাধিকার দিয়ে পাত্র ঠিক করা পাত্রী ঠিক করা দুইজন যদি ঠিক হয়ে যায় পাত্র এবং পাত্রী এবং পাত্রীর বাবার যদি সম্মতি থাকে বা পাত্রীর ওয়ালি অভিভাবকের সম্মতি থাকে তাহলে বিবাহের আবার আনুষ্ঠানিক কার্যক্রম করবেন আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য আপনার সাক্ষী লাগবে পাত্র পাত্রী ছাড়া পাত্রীর অনুমতি পাত্রের বাবার অলির অনুমতি আর দুইজন সাক্ষী দুজন সাক্ষী লাগবে আর একটা মোহর নির্ধারণ করতে হবে বাস মোহর নির্ধারণ হয়েছে সাক্ষী আছে তখন ইজাব আর কবুল সাক্ষীর উপস্থিতিতে ইজাব হবে প্রস্তাব হবে কবুল হবে বাস বিবাহ হয়ে গেছে এটাই বিবাহের সুন্নাসম্মত পদ্ধতি এরপরে যিনি বিবাহ করেছেন পাত্রপক্ষ পাত্র যিনি তিনি একটা ওয়ালিমার ব্যবস্থা করবেন সুক্রিয়াতান এবং তার বিয়েটার এলান এলান নেকা মানে তিনি যে বিয়ে করছেন এটা যাতে আত্মীয় স্বজন গ্রামের লোকেরা সবাই জানতে পারে কারণ জেনা হয় গোপনে গোপনে বিবাহ হয় প্রকাশ্যে তো ইসলামের একটা এবাদত আপনি পালন করছেন এজন্য গ্রামবাসীকে আত্মীয় স্বজনকে জানাইতে হবে এ জানানোর জন্য সন্ন্যাসম্মত পদ্ধতি হলো অলিমা অলিমাটা মেয়ের বাবা করবে না অলিমাটা করবে কে ছেলে যারা বিবাহ করেছেন যিনি তিনি এই অলিমার ব্যবস্থা করবেন এটাই হলো সন্ন্যাসম্মত পদ্ধতি এর বাহিরে আর কিছু করা লাগবে না যে উকিল বাবা উকিল বাবা নামে কোনো কিছু নাই এটা সম্পূর্ণ বেদাতি পদ্ধতি এটা মুসলিম সমাজে এ জাতীয় একটা কুপ্রথা এবং উকিল বাবার নাম দিয়ে মানে অসংখ্য অশ্লীলতা সমাজে সংগঠিত হয় কারণ উকিল বাবার সাথে মেয়ে তো দেখা করতে পারে অবাধে অনেক উকিল বাবা আছে দুষ্ট উকিল বাবাই হয় ওই জন্য যে উকিল বাবা হইলে পরবর্তীতে ওই মহিলার সাথে সে বলবে মানুষ মনে করবে বাবা আর মেয়ে কিন্তু এখানে সে দুই নম্বরে কাজ কারবার করবে এই জন্য সে উকিল বাবা হয় ইসলামে এই জাতীয় উকিল বাবার কোনো স্থান কোনো অবকাশ নাই নিজের বাবা থাকতে আরেকজনকে বাবা বানাবে কেন নিজের বাবাই একমাত্র বাবা নিজের বাবা জীবিত অবস্থায় আর কাউকে বাবা বানানোর দরকার নেই আর বাবা না থাকলে ওই মেয়ের যে অলি থাকবে অভিভাবক থাকবে তার সম্মতিতে বিবাহ হবে কাউকে উকিল বাবা বানানো যাবে না আর যদি কোনো কারণে আগে বানাই ফেলছে তাহলেও ওই মেয়েদেরকে ওই মা বোনদেরকে জানতে হবে যে তার সাথে পর্দা করতে হবে তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না এটা শরীয়তের দৃষ্টিতে বাবা হবে না এটা সাধারণ অন্য মানুষের সাথে গায়ে আরামের সাথে যেরকম পর্দা করতে হবে তার সাথেও পর্দা করতে হবে আর মোহর দেওয়াটা ফরজ মোহর দিতেই হবে এটা ফরজে আইন যা নির্ধারণ হবে সেই মোহর দিতেই হবে আর স্ত্রী যদি দেখে যে স্বামী দিতে পারতেছে না মাফ করে দে তাহলে কিছু অংশ মাফ করা যাবে তবে সেটা মুখে মুখে না সেটা একটা স্টাম নিয়ে মাপ লইবেন তাহলে বুঝবেন যে আসলে মাপ করছে কি করে নাই একটা স্টাম নিয়ে বলবেন যে এখানে সিগনেচার করে দাও যে আমার মোহর আমি মাফ করে দিছি এরপরে যদি উনি সিগনেচার করে দেন তাহলে বুঝবেন যে আসলে অরিজিনালি মাফ করছে তবে এরকম নাটক সাজানোর দরকার নাই মাফও নেওয়ার দরকার নাই এরকম করা দরকার আমি যা দিতে পারবো মোহর ধরব আমি ততটুকুই ভাই প্রশ্ন করেছেন পানি করতে নিষেধ করেছেন এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই কি পানি পানি জি জি অতিরিক্ত পানি বলতে আসলে মানে ধরেন পানি আল্লাহ রব্বুল্লা আলমিনের একটা মানে নিয়ামত এবং এটা এমন নিয়ামত যে জিনিস মানবতার জন্য বেশি দরকার সেই জিনিস রাব্বুল আলমিন তত বেশি দিয়েছেন এবং সহজলভ্য করে দিয়েছেন আর যে জিনিস যত কম দরকার সেটার দাম তত বেশি দিয়েছেন সেটা তুলনামূলক কম দিছেন এই আমাদের বাতাস দরকার অক্সিজেন দরকার এগুলো আল্লাপাক অফুরন্ত দিয়ে দিয়েছেন যে মানুষ এগুলো দিয়ে এগুলো কিনা লাগবে না মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য তাপ দরকার আলো দরকার যা যা দরকার সব আল্লাপাক ফ্রি সব দিয়ে দিচ্ছেন আর পানিটাও আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য দেখেন জমিনের উপরে যেমন দিচ্ছেন জমিনের নিচে যেখানে মানুষ বসবাস করবে তার নিচে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছেন এই জন্য বিশুদ্ধ পানি যেগুলো যেমন টিউবওয়েলের পানি বা পুকুরের পানি বা মানুষ খাওয়ার জন্য নিবে এগুলো বিক্রি করতে নবিসাম নিষেধ করেছেন তবে আমরা এখন যে বোতলের পানি বিক্রি করি এগুলো বিক্রি করা যাবে কারণ এগুলো আপনার সংরক্ষণ করার জন্য তো একটা খরচ আছে আপনার এগুলো খরচ ছাড়া তো এগুলো এইভাবে সংরক্ষণ করা যাবে না তো সুতরাং এই এগুলো যেহেতু বিশুদ্ধ পানি সংরক্ষণ করা হয় এজন্য এটা বিক্রি করা যাবে তবে মাত্রা অতিরিক্ত এটা দিয়ে মানুষকে মানুষের জন্য ব্যবসা করা যাবে না মানে স্বাভাবিক খরচের চাইতে হয়তো একটু বেশি নিয়ে আমি ব্যবসা করতে পারি কিন্তু একেবারে মাত্রা অতিরিক্ত দ্বিগুণ তিনগুণ দিয়ে ব্যবসা করা সেটা যায় যাবে না একবার প্রশ্ন করেছেন বায়াত মৃত্যু মৃত্যু এ সম্পর্কে এবং বায়াত সম্পর্কে বিস্তারিত জানতে চাই বায়াত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বায়াতের উপর একটা সেমিনার করেন যে ভাই বিস্তারিত জানতে চান তিনি একদিন তার এলাকায় একটা প্রোগ্রাম করেন একটা সেমিনার করেন তার খরচে যেটা এলএম শিখতে হলে কিছু টাকা পয়সা খরচ তো করতে হবে কি বলেন কারণ বিস্তারিত তো আর আমরা এখন বলতে পারবো না এটা বিস্তারিত বলতে গেলে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগবে আপনি দুই ঘন্টা সময় পাইলে তারপরে বায়াত সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো তো মূল সংক্ষিপ্ত কথা হলো এখানে যেটা বলছেন যে বায়াত ছাড়া মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে এই বায়াত হলো তিন ধরনের বায়াত তিন ধরনের বায়াত নবিসাম করতেন সেখান থেকে দুই ধরনের বায়াত কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এক ধরনের বায়াত সাহাবাই কেরাম এজমার ভিত্তিতে বন্ধ করে দিয়েছেন মানে সাহাবাই কেরাম আর করেন নাই তো সাহাবাই কেরাম না করা মানেই এটা বন্ধ হয়ে গেছে নবিসাম তিন ধরনের বায়াত করতেন এক ধরনের বায়াত ছিল বরকতের বায়াত তাবার রুকান যে একটা লোক বারবার তবা করতেছে কিন্তু গুণা থেকে মুক্ত হইতে পারতেছে না তবা করে আবার করে তবা করে আবার করে তো নবী সাল্লা ইসলামকে আল্লাহ পাক মোবারক বানাইছেন মোবারক বরকতময় নবী সালামের হাত বরকতময় নবী সালামের চেহারা বরকতময় তো নবী সালামের বরকতে কোন লোক সে যদি নবী সালামের কাছে বায়াত করতেন তো এই নবী সালামের বরকতে তার জন্য গুণা থেকে বেঁচে থাকা আল্লাপাক সহজ করে দিতেন এজন্য অনেক সাহাবিরা নবী আমার কাছে বায়াত করছেন যে আমরা আজকে থেকে সেরেক করব না চুরি করব না তারপরে জানা করব না এরকম বিভিন্ন বিষয়ের উপরে বায়াত করতেন এটা হলো তাবার রোকান বায়াত এই বায়াত নবিসামের এন্তকালের পরে সাহাবাইকরাম আর কোন সাহাবি এই বায়াত করেন নাই এরকম কোন আসার কোন রেওয়ায়ত আসে নাই যে একজন সাহাবি বসে বসে সাহাবিদেরকে শুধু বরকতের বায়াত করাইতেন এরকম বায়াত কোন সাহাবি করেন নাই নবিসের পরে তারা সাহাবিরা অটোমেটিক এটা বন্ধ করে দিচ্ছেন কারণ তারা নিজেদেরকে বরকতময় মনে করতেন না সাহাবাইকেরাম সাহাবাইকেরাম মনে করতেন সালামে শুধু বরকতময় আর আমরা যারা আছি তারা কেউ বরকত মানে এই জন্য আশারা দিলে তারা না স্পষ্ট করে বলছেন যে সালামের এন্তকালের সময় যে অসুস্থ ছিলেন তো নবিসাম ওই সময় প্রথমে যতদিন সুস্থ ছিলেন ততদিন সোরা আল এখলা সোরা আল পালাক সোরা নাস এগুলো পড়ে পড়ে নবিসাম হাতের মধ্যে পু দিতেন আর মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন কিন্তু একেবারে যখন হাত অচল হয়ে গেছে অবশ হয়ে গেছে নবিসাম আর হাত নাড়াচড়া করতে পারতেছেন না তখন আশারা দিলে তো রান্না এই সুরা আল এখলা সুরা আল পালাক সুরা নাস এগুলো পড়ে পড়ে আয়সার নিজের হাতে ফু দিতেন না নবিসামের হাতগুলোকে নিয়ে হাতের মধ্যে ফু দিয়ে নবিসামের হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন তা আশারাদ রেতনা বলতেছেন আমি এই জন্য করতাম কারণ নবিসামের হাতের মধ্যে বরকত আছে আমি আয়সার হাতে বরকত কথা বলেন নাই বরকত কার হাতে নবিসামের হাতে এই জন্য নবিসামের হাত দিয়েই মাসে করতেন তো এই জন্য সাহাবাই নিজেদেরকে বরকতময় মনে করতেন না দামাত বারাকাত হুম মনে করতেন না দাবা মনে করতেন না এজন্য সাহাবাই সাহবাইকেরাম তারা এই বরকতের বায়াত করাইতেন না তাবার রূপ করাইতেন না না করায় বাকি দুটা বায়াত একটা হলো জেহাদের বায়াত নবিসাম যখন কোন সাহাবিকে জেহাদের জন্য ফাটাইতেন যাদেরকে সেখানে একজনকে আমির বানাই দিতেন এবং ওই আমিরের হাতে বায়াত করতেন নবিসাম নিজে গেলে নিজে আমির হিসাবে আমিরুল জেহাদ হিসাবে নবিসামের হাতে বায়াত হইতেন যেমন খন্দকর যুদ্ধে সাহাবাই কেরাম মাটি কাটতে কাটতে বলতেছিলেন নাহানুল্লাদিনা বায়াউ মোহাম্মদান আলাল জেহাদ মা না আবাদান আমরা হলাম ওই সমস্ত লোক যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি কিসের বায়াত আলাল জেহাদে জেহাদের বায়াত মা না আবাদান যতদিন আমরা দুনিয়াতে জীবিত থাকব ততদিন আমরা যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ জেহাদ চালিয়ে যাব এটার উপরে আমরা মোহাম্মদ সাল্লামের হাতে বায়াত নিয়েছি এই বায়াত হলো কিসের জেহাদের বায়াত আরেকটা বায়াত হলো খেলাফতের বায়াত রাষ্ট্রে যিনি খলিফা থাকবেন যিনি আমিরুল মুসলিমিন থাকবেন মুমিনদের আমির হবেন খলিফা হবেন যাকে জনগণ খলিফা নির্বাচিত করবেন তিনি জনগণ থেকে বায়াত নেবেন যে তিনি কোরআন সন্না অনুযায়ী সকল বিধিবিধান সকল হুকুম করবেন রাষ্ট্র পরিচালনা করবেন জনগণ তাকে সহযোগিতা করবেন এবং কোরআন সুন্নার খেলাফ যদি তিনি কিছু করেন তাহলে জনগণ তাকে পদচ্যুত করবেন সেটা মানবেন না এই ভিত্তিতে বায়াত করবেন এটা আবু বকর রাদিল্লাহ করছেন ওমর রাদিল্লাহ করছেন ওসমান রাদিল্লাহ করছেন আলী রাদিল্লাহ করছেন এটা হলো আল বায়াতুল খেলাফা খেলাফতের বায়াত তাহলে জেহাদের বায়াত খেলাফতের বায়াত এটা আমার পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু বরকতের বায়াত আর হবে না তো এই জন্য এই দুইটা বায়াত এখনো হইতে পারে পৃথিবীতে যেখানে খেলাফত কায়েম হবে খলিফা বায়াত নেবেন যেখানে জেহাদ হবে সরিয়া সম্মত জেহাদ কোরআন সন্না সম্মত জেহাদ সেখানে যিনি জেহাদের প্রধান থাকবেন সেনাপতি থাকবেন তিনি বায়াত নেবেন আর এই জাহেলিয়াতের মৃত্যু যেটা বায়াতবিহীন এটা হলো মূলত খেলাফতের বায়াত যে রাষ্ট্রে কোরআন সন্ন্যার আইন বাস্তবায়ন হয়েছে রাষ্ট্রের খলিফা ঘোষণা দিল যে আমি আজকে থেকে এই বাংলাদেশে কোরআন সন্ন্যার বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব আপনারা সবাই এই ব্যাপারে বায়াত নেন এখন এক লোক কইল যে না আমি কোরআন সন্ন্যার আইন মানি না আমি বায়াত নিব না কারণ কোরআন সন্ন্যার আইন মানুষকে চোদ্দশো বছর আগের সেই পুরাতন পুরাতন অন্ধকার যুগে নিয়ে যাবে আমি নাউজুবিল্লা আমি এই অন্ধকার যুগে যাইতে চাই না আমি মানি না সেই লোক জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে তার ইমানে থাকবে না সে বায়াত না নিলে এটা কেন বিশ্রাম বলছেন যে যে লোক এমন অবস্থা মারা গেছে যে সে তার কাঁধে বায়াত নাই মানে রাষ্ট্র ইসলামী খেলাপ হতেছে কিন্তু সে বায়াত নেয় নাই এ লোক হলো বাঘি বিদ্রোহী এ লোক মারা গেলে জানা যাওয়া হবে না এ লোক মারা গেলে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে কিন্তু মানে হাদিসের এটা দিয়ে আমাদের দেশে বিভিন্ন জন বিভিন্নভাবে এখন বায়াত নেয় দলিল দে এই হাদিসকে যে বায়াত বিহীন মারা যাওয়া যাবে না বায়াত নিতেই হবে কিন্তু হাদিসটা কোন প্রেক্ষাপটে কোন কারণে বায়াত সেটা তো আমাদেরকে বুঝতে হবে জি ভাই প্রশ্ন করেছেন আমি আরবিতে অনেক দোয়া পড়তে পারি না সেক্ষেত্রে আমি বাংলাতে দোয়া করলে কবুল হবে কি না বাংলাতে দোয়া করলে তো অবশ্যই কবুল হবে কারণ যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সেই আল্লাহ আরবিও জানেন বাংলাও জানেন সব ভাষা জানেন কারণ এই ভাষা শিক্ষা দিচ্ছেন তো সেই আল্লাহ রব্বুল আলমিন তো সুতরাং বাংলা দোয়া করলে কোনো অসুবিধা নেই ভাই প্রশ্ন করেছেন আমি আসর ও মাগরিবের নামাজ যথা সময়ে পড়ি নাই সেক্ষেত্রে এশার নামাজের সময় পড়তে পারবো কি না এশার ফরজ এর আগে পড়বো না তারপরে পড়বো যে কোনো কারণে যদি সরিয়া সম্মত ওজরের কারণে আপনি আসর পড়তে পারেন নাই বা মাগরিব পড়তে পারেন নাই তাহলে যখন আপনি এসা পড়বেন তখন প্রথমেই বাই সিরিয়াল প্রথমে আসর তারপরে মাগরীব তারপরে এসা এভাবে আদায় করতে হবে প্রথমে এসা তারপরে আসর মাগরীব না আচ্ছা এখন আপনি মসজিদে গেছেন এসার জামাত শুরু হয়েছে তাহলে আপনি কি জামাত ছেড়ে আগে জোহর আসর পড়বে আসর মাগরিব পড়বেন নাকি জামাতে শরিক হবেন আপনি জামাতে শরিক হবেন কিন্তু ইমাম সাহেব পড়বে এশা আপনি পড়বেন আসর ইমাম সাহেবের এসা আপনার হবে কি আসর তারপরে ইমাম সাহেবের সাথে আপনি চার রেখাত পড়ে ফেলবেন পড়ার পরে আপনি আবার মাগরীব পড়বেন এরপরে এসা পড়বেন অর্থাৎ দুইজনের দুই নামাজ হলে কোনো অসুবিধা নেই ইমামের এশা আপনার আসর কোনো অসুবিধা নেই ইমামের নফল আপনার ফরজ কোনো অসুবিধা নেই একজন সাহাবি বিশিষ্ট সাহাবি তিনি মসজিদে নবীতে নবিসামের পিছনে এশার নামাজ পড়তেন সম্ভবত মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ নবী সালামের পিছনে মসজিদে নবীতে এসা পড়তেন এশা পড়ে উনি আরেক জায়গায় যায় ইমামতি করতেন রাত্রে তাহলে উনি তো এশা নবিসের পিছনে পড়ে ফেলছেন ওনার পরজ আদায় হয়ে গেছে না তো উনি আরেক জায়গায় যাই মামতি করতেন তাহলে ওই জায়গায় ওনার কি নফল উনি পড়তেছেন নফল কিন্তু ওনার পিছনে যারা জামাতে শরীর করছে তারা পড়তেছে কি ফরজ তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারীও নামাজ পড়তে পারে আবার পরজ আদায়কারীর পিছনে নফল আদায়কারীও নামাজ পড়তে পারে আবার ইমামের এক এক ওয়াক্তের সলাদ মুসল্লির আরেক ওয়াক্তের সলাতও হতে পারে কোনো অসুবিধা নেই এভাবে চলা আদায় করবেন যে ভাই প্রশ্ন করেছেন পাগড়ি মাথা দিয়ে নামাজ আদায় করলে পাগড়িবিহীন অবস্থার চেয়ে বেশি সব পাওয়া যাবে এই কথাটা কতটুকু এই কথাটা সঠিক নয় এ ব্যাপারে মানে জামাতে পাগড়ি সহকারে চলা আদায় করলে সবাব বেশি হয় আমরা ছোটবেলা শুনতাম যে এক রাখাতে সত্তর রাখাতে সবাব হয় এই জাতীয় যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো সব দরিফ কোনো কোনো হাদিস জাল অর্থাৎ পাগড়ি হল একটা ইসলামের আদাত এটাকে বলা হয় মিনাল আদাত ওয়াল মোবাহাত মানে আদাত এবং মোবাহাত বিষয় এগুলো এগুলো অভ্যাসগত সামাজিক প্রচলিত বিষয় তো এগুলা হলো মোহাম্মদ বিন সালে আল হুসামিন রাহমাউল্লাহ পাগড়ির ব্যাপারে যে আলোচনা করেছেন তিনি বলছেন যে নবী সালামের যুগে সমস্ত লোকেরা পাগড়ি পড়ত মক্কার পোশাকে ছিল এটা স্বাভাবিক পোশাকে ছিল পাগড়ি তখন মক্কার কাপেরও পাগড়ি পড়তো নবী সাল্লামও পাগড়ি পড়তো সবাই পড়ত তো পরবর্তীতে আরবের লোকেরা আর ওই পাগড়ি না পরে পরবর্তীতে তারা মাথা ঢেকে রাখতো মাথার উপরে ওই যে রুমাল ব্যবহার করে এই জাতীয় সিস্টেম চালু হয় তো এই জন্য যেই এলাকার ওলামায় কেরাম পাগড়ি পরেন সেই এলাকায় পাগড়ি পরাটাই উত্তম মুস্তাহাব পরাটাই সেই এলাকার জন্য উত্তম আর যেই এলাকার ওলামাই কেরাম পাগড়ি পরেন না সেই এলাকায় না পরাটাই উত্তম এজন্য বলছেন যে আরবের ওলামাই কেরাম মক্কামদিনার ওলামাই কেরাম পাগড়ি পরেন না এজন্য এখানে না পরাটাই উত্তম কারণ এটা এখন আরবে প্রচলন নাই একজন যদি পাগড়ি পরে তো সবাই ওই পাগড়ি দিয়ে তার পরিচয় হয়ে যাবে কবে যে ওই যে বায়তুল্লাহর ইমাম যিনি পাগড়ি পরে পাগড়িওয়ালা ইমাম পরিচয় হয়ে যাবে এই জন্য ওইটা বলছে যে জায়জ হবে না কারণ লেবাস সোহরা যায়জ নেই যে এমন পোশাক পরা যাবে না যে পোশাক দিয়ে সে পরিচিত হয়ে যায় কিন্তু হিন্দের ওলামাই কারাম তিনি বলছেন তারা পাগড়ি পরে এজন্য হিন্দের এলাকায় মানে হিন্দ মানে কি ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই অঞ্চলটা এটাই হলো হিন্দ হিন্দের ওলামাই কেরাম পাগড়ি পরেন ওই দেশে পাগড়ি ব্যাপক হারে প্রচলিত সুতরাং ওখানে পাগড়ি পরাটা উত্তম কারণ ওখানে মানুষ পাগড়িকে সম্মানের দৃষ্টিতে দেখে পাগড়িকে ইসলামের পোশাক মনে করে পাগড়িওয়ালা হুজুরে কথা বললে আর পাগড়ি বিহীন হুজুরে কথা বললে জনগণের মধ্যে আছে দুই রকম হয় পাগড়িওয়ালা হুজুরের কথার কদর বেশি তাহলে সেখানে পাগড়ি পরাটাই উত্তম হিন্দের মধ্যে ভারতীয় উপমহাদেশে তো এই জন্য পাগড়ি সলাতের সাথে সম্পর্কিত না পাগড়ি পরে সলাত আদায় করলে আমার ফজিলত বেশি হবে এটা ঠিক না কিন্তু মানে পাগড়ি ইসলামের একটা শেয়ার মিনাল আদাত ওয়াল মোবাহাত এটা যেই অঞ্চলের পাগড়ির ব্যবহার আছে সেই অঞ্চলে পাগড়ি পরবেন পরাটাই উত্তম আর যেহেতু এটা উত্তম তো এটা তো স্বভাব হবে কিছু আর এটা বিশেষ করে এই অঞ্চলে দায়ীদের জন্য আমি মনে করি এটা পরাটাই উত্তম কারণ আপনি আম জনতার কাছে যখন সাধারণ মানুষের কাছে দাওয়াত দিবেন আপনার মাথায় একটা পাগড়ি থাকলে এই পাগড়িটার পাগড়িটার প্রভাব এই অঞ্চলে খুব বেশি কারণ এই অঞ্চলের মানুষ জন্মলগ্ন থেকে আলেমল আমাদেরকে পাগড়ি পরা দেখে আসতেছে তার ফেতরত ঢুকে গেছে যে আলেম মানে মানে দিনদার মানুষ মানে তার মাথায় একটা পাগড়ি থাকবে ওই পাগড়ি দিয়ে যদি আপনি দাওয়াত দেন পাগড়ি দিয়ে কথা বলেন তিনি যত সহজে গ্রহণ করবেন পাগড়ি বিহীন হলে অত সহজে গ্রহণ করবে না এই জন্য দায়ীদেরকে আমি মনে করি পাগড়ি পরাটাই আরো বেশি জরুরি জি ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে কাজী অফিসে গিয়ে বিবাহ সম্পন্ন হয় তাকে যায় জায়েজ আর পরে পরিবারের অনুমোদন নেওয়া হয় কাজী অফিসে বিয়ে হলে অসুবিধা নাই বিবাহ যে কোনো জায়গা হতে পারে তবে উত্তম হলো মসজিদ নবিসামের সন্না হলো মসজিদে বিবাহ হওয়া কারণ নবিসামের যুগে সাহবাইকরামদের বিয়েগুলো অধিকাংশই মসজিদে নবীতেই হইতো তবে অনুমতিটা বিয়ের পরে না অনুমতিটা লাগবে বিয়ের আগদের অনুষ্ঠানের আগে অর্থাৎ মেয়ের অলির অনুমতি সেটা আপনার ওই কাজী অফিসে বিয়ে হওয়ার আগে লাগবে পরে না এখন যদি পরে অনুমতি দেয় তা আগের বিবাহ বাতিল হয়ে যাবে বুঝতে পারছেন মানে কাজী অফিসে বিয়ে হয়েছে তখন মেয়ের অভিভাবকের অনুমতি নেই এখন পরবর্তীতে অনুমতি দিছে দেওয়ার পরে এই বিবাহ বাতিল তাদের আবার আগ হইতে হবে আবার নতুন করে বিবাহ হইতে হবে এবং এই এই যে এতদিন ছিল তারা একসাথে এটা জানা এটা হারাম এটা তার জন্য জায়জ হবে না এই জন্য এটার জন্য খালেজ ভাবে তবা করতে হবে এবং এই জন্য এই জাতীয় বিবাহ হলে সে বিবাহ হয়ে বাতিল হয়ে যাবে ভাই প্রশ্ন করেছেন দাদা জীবিত তাকে বাবা মারা গেলে নাতি কি ওয়ারিস থেকে বঞ্চিত হবে <clears throat> আসলে শরীয়তের নীতিমালা আল্লাহ রব্বুল আলমিন যে সম্পত্তি বন্টন করেছেন সেখানে বন্টন করে আল্লাপাক একটা কথা বলছেন ফারিদ ফারিদাতাম্মিন আল্লাহ ওয়াল্লাহ আলিমুন হাকিম যে আল্লাপাক যেই বন্টন নামাটা দিয়েছেন এটা আলিম এবং হাকিম হিসাবে দিয়েছেন মানে তিনি মহা জ্ঞানী মহা এলেমের মালিক ওই মহা এলেমের আলোকে তিনি বন্টন করছেন তো সেই বন্টনের নীতিমালা অনুযায়ী বাবার আগে যদি ছেলে মারা যায় অর্থাৎ দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে নাতি নাতনিরা সরাসরি আসহাবুল ফুরুজ হিসাবে সম্পত্তি পাবে না আসহাবুল ফুরুজ আসহাবুল ফুরুজ মানে তার অংশ নির্ধারিত বা আসাবা আসাবা মানে নির্ধারিত লোকদেরকে সম্পদ দেওয়ার পরে যে সম্পদটা থেকে যাবে এটা বাকিরা বাগবাটোয়ারা করে নিবে এটাকে বলা হয় আসাবা তা আসাবুল ফুরুজ হিসাবে এবং আসাবা হিসাবে যদি নাতি নাতনিদেরকে সম্পত্তি দেওয়া হতো এখানে অনেক ধরনের সমস্যা আছে এই জন্য রাব্বুল আলমিন এইভাবে দেন নাই কিন্তু দাদাকে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন দাদা ওসিয়ত করবে দাদা যেই ছেলে আগে মারা গেছে তার আগে বাবা ওই ছেলের যে ছেলে মেয়ে আছে নাতি নাতনি আছে তাদের জন্য দাদার সম্পত্তি থেকে একটা সম্পত্তি দিয়ে যাবে দাদার উপরে ওসিয়ত করাটাই ওয়াজিব এই সম্পত্তিটা নাতিরা বঞ্চিত হবে না নাতি নাতনিরা পাবে তবে সেটা সিস্টেমটা একটু ভিন্ন হবে মানে সিস্টেমটা মিরাস হিসাবে ওয়ারাসাত হিসাবে না পেয়ে এটা পাবে ওসিয়ত হিসাবে কিন্তু সম্পত্তি পাবে সম্পত্তি থেকে বঞ্চিত যদি করে দাদা তা দাদা গুণাগার হবে এর জন্য দাদা যদি সম্পত্তি না দিয়ে যায় দাদাকে দিয়ে যেতে হবে তবে সেটা ওসিয়তের ভিত্তিতে জি ভাই প্রশ্ন করেছেন সালাম সম্পর্কে পায়ে ধরে মা বাবাকে বা বড়দেরকে সালাম করা যাবে কি পায়ে ধরে সালাম হয় না সালাম হয় কথার মাধ্যমে সালাম হলো বিল কাউল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এটাই হলো সালাম সালাম পায়ে ধরলে সালাম হয় না পায়ে ধরলে হয় কদম বুসি কদম বুসিটা আমাদের দেশে হিন্দু জমিদার ইংরেজরা এই দেশে প্রবর্তন করে গেছে যে তখন প্রজারা জমিদারকে গিয়ে গিয়ে এরকম পায়ে ধরে ধরে কদম বুসি করতো এটা ইসলামের কোনো সিস্টেম না এবং আজ পর্যন্ত যে সালামটা মক্কামদিনায় প্রচলিত হয়েছে সেখান থেকেই তো শুরু হয়েছে সালামটা আজ পর্যন্ত সেখানে পায়ে ধরার কোনো সিস্টেম চালু হয় নাই এটা শুধু ভারতীয় উপমহাদেশে ওই হিন্দুদের থেকে সংক্রমণ হয়ে আমাদের সমাজে ঢুকে গেছে এটা করাটা ঠিক না বরং এটার মধ্যে প্রথম কথা হলো এটা সুন্না না সালাম হলো সুন্না দ্বিতীয় কথা হলো এটা হিন্দুদের একটা সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না সুতরাং বিজাতীয় সংস্কৃতি মুসলিমের জন্য হারাম তৃতীয় হইল আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যায় নেই শির্ক এটা করতে গিয়ে অনেক সময় মাথা ঝুঁকাই ফেলায় এটাতে শির্কেরও সম্ভাবনা আছে এজন্য এটা থেকে দূরে থাকা উচিত তবে কিছু কিছু মা বাবা আছে পা ধরে না করলে কয় ছেলে বেয়াদব হয়ে গেছে এরকম মনে করতে পারে অনেক মা বাবা আছে তারা মনে করে যে পা ধরে করলে মনে হয় মা বাবার প্রতি সম্মান আর পা ধরে না করলে ছেলে এটা বেয়াদব এটা মা বাবারা সালাম করে না তো ওই মা বাবাগুলোকে বুঝাইতে হবে বলতে হবে যে আব্বা আম্মাকে সালাম দিতে হয় কিন্তু এটা ইসলামের পদ্ধতি না পা ধরাটা এটা বুঝাই দিলে ইনশাল্লাহ সমস্যা হবে না করেছেন নামাজে প্রথম কি জি প্রথম বলা হয় এটাকে রাতে বাও বলা হয় একই জিনিস তবে এই কিভাবে পড়া যাবে ওইটা নিয়ে একতলাপ মানে এটাকে দুই দুই রেখাত না একসাথে চার রেখাত এটা দুইভাবে পড়া যাবে একসাথে চার রেখাতও পড়া যাবে দুই দুই রেখাতও পড়া যাবে তবে আবার কোন কোনো হাদিসে জোহরের আগে দুই রেখাতের কথাও আসছে এই জন্য জোহরের আগে কারো মতে দুই রেখাত শূন্যতে মক্কাদা কারো মতে চার রেখাত শূন্যতে মক্কাদা তো আমরা বেশিটাই পড়বো অসুবিধে কি যেহেতু চার তো সহি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য আমরা চার রেখাতে পড়বো জি পয়গাম্বর এবং অর্থ পয়গাম্বরটা আসলে ফার্সি শব্দ এটা আরবি না মানে যার উপরে ফয়গাম নাজিল হয় ফয়গাম মানে বাণী ওহি নাজিল হয় তো এটাকে আরবিতে বলা হয় নবী আর ফার্সিতে এটার নবীর ফার্সি হলো পয়গাম্বর তো এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি ফার্সির মাধ্যমে আমাদের ইসলামটা সরাসরি আরবি থেকে আসে নাই আরব থেকে আসে নাই যারা কিন্তু মানে আরব থেকে আসে নাই বলতে মানে আরব থেকেই ইসলাম আসছে প্রথম দিকে কিন্তু সেটা খুব ক্ষুদ্র পরিসরে পরবর্তী এক সময়ে সেটাকে বিস্তৃতি করার ক্ষেত্রে ফার্সির অবদান ছিল বেশি তো এই জন্যই আমাদের আরবীয় কৃষ্টি কালচার এখানে বিস্তার লাভ না করে আমাদের মধ্যে ফার্সিয়ান কৃষ্টি কালচার বেশি বিস্তার লাভ করছে তো এই জন্য আমাদের মধ্যে শিয়াদের প্রভাব বেশি সুন্নিদের প্রভাবের চাইতে আমাদের এই অঞ্চলে শিয়া প্রভাব বেশি আকিদায় সুন্নি কিন্তু কাজে কারবারে দেখা যায় শিয়া তো এজন্য যে কথাটা বলছিলেন কি ব্যাপারে পয়গাম্বর এজন্য ইসলামী অনেকগুলো পরিবেশা যেমন নামাজ সলাত না হয় নামাজ সিয়াম না হই রোজা ঠিক এরকম নবী রাসুলদেরকে পয়গাম্বর তো এই জন্য এই শব্দগুলো বর্তমানে আমরা ব্যবহার না করে কোরআন সন্ন্যার শব্দগুলো ব্যবহার করাটাই উত্তম ভাই প্রশ্ন করেছেন ইমাম সাহেবের পিছনে আমরা কখন সুরায় ফাতেহা পাঠ করব। ইমাম সাহেব সুরায় ফাতেহা শেষ করার সাথে সাথে নাকি পরে দুইভাবেই তালাবাত করতে পারবেন একটা হলো ইমাম সাহেব যদি <clears throat> এমনভাবে তালাবাত করেন যে এক আয়াত তালাবাত করছেন থামছেন আপনি সে ফাঁকে ফাঁকে পড়ে নেবেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন বলে থামছেন আপনিও আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন আর রহমান রাহিম বলে থামছেন আপনি আর রহমান রাহিম এইভাবে পড়তে পারেন এটা একটা পদ্ধতি আরেকটা হলো ইমাম সাহেব যখন তালাবাদ করছে আপনি শুনলেন পড়লেন না ইমাম সাহেবের সাথে শেষ হলো এরপরে ইমাম সাহেব যখন ইমাম সাহেব সুরাল ফাতে এবং কেরাতার মাঝখানে আপনার সাক্তা করবেন যেটা মদিনার মসজিদে নবীর ইমামরা করেন সুরাল ফাতেহার পরে কিছুক্ষণ দেখবেন যে ইমাম সাহেব চুপ করে দাঁড়াইছেন তালাবাদ করেন না এই সময়টা দেওয়া হয় সুরাল ফাতেহা পড়ার জন্য তো যদি ইমাম সাহেব এরকম করেন তাহলে আপনি ওই ওই ফাঁকে পড়ে নেবেন এখন আমাদের দেশে তো এটা এরকম হয় না আমাদের দেশে গয়রুল মকদুবি আলহিম আলাদ্দিন আলম তারা কাইফা আল্লাহ রব্ব তাতে আপনি আমিনও বলতে না পারেন তো সেখানে আপনি ওই যখন ইমাম সাহেব কোরআন তালাওয়াত করবেন তখন আপনি সুরা আল পাতেহা পড়বেন কারণ এই তালাওয়াতটা হলো সুন্নত আর সুরা আল পাতেহাটার গুরুত্ব এটার থেকে বেশি আরবার যদি বলেন যে ইমাম তালাবাত করতেছে আমি শুনতেছি না তো হ্যাবজখানায় স্টুডেন্ট যখন পাঁচ জনে তালাবাত করে কে কাঠটা শুনে কথাটা বুঝছেন নি হেফজখানা তো ধরেন পঞ্চাশ জন স্টুডেন্ট এখানে সবাই তো তালাবাত করতেছে তো কে কাঠটা শুনতেছে তো কোরআন তালাবাত করলে তো শোনা ফরজ না তো তারা তো একজনের তার একজনে কেউ শুনতেছে না তো ইমাম আর মোয়াজিন দুইজনেরই যদি পড়া জরুরি হয় তো কারোটা কারো জন্য জরুরি না নিজেরটা নিজে জরুরি আগে নিজে বাঁচতে হইব ইয়ানপসে ইয়ানপসে তারপরে আরেকজনেরটা জি ভাই কিতাব এটা কি ইমাম উভয়ের জন্য লা কিতাব এটা ইমাম সবারই জন্য তবে একতলাপ হলো ওই জায়গায় যে আপনার ইমামের যখন জোরে পড়েন তখন মুক্তাদি সেই ইমামের শোনাটা তার জন্য যথেষ্ট হবে নাকি শোনাটা যথেষ্ট হবে না এক থালা হলো এই জায়গায় কিন্তু যেটা ইমামেরটা শোনাই গেল না সেটা ইমামেরও লাগবে মুক্তাদিরও লাগবে কিন্তু যেটা ইমামেরটা শোনা গেছে সেটা লাগবে কিনা এটা নিয়ে একতলাফ আছে কারণ ইমামেরটা তো আমি শুনছি হ্যাঁ, কিন্তু যেটা শোনায় যায় না সেটা ইমামেরও লাগবে মুক্তাদেরও লাগবে যে এক ভাই প্রশ্ন করেছেন অনেকে কোরআন ও সহিহাদিসের অনুসারীদেরকে লামজহাবি বলে থাকেন প্রকৃতপক্ষে লামজহাবি কারা জি এই বিষয়ে তো অনেক লম্বা আলোচনা দরকার এটা মিথ্যা কথা যে কোরআন সন্ন্যার অনুসারীদেরকে বিশেষ করে ওলামায় মাদিনার অনুসারীদেরকে আমাদের বাংলাদেশে চিত্রায়িত করার চেষ্টা করা হয় যে এরা লামাজহাবি এরা মাঝহাব মানে না এটা ডাহা মিথ্যা কথা এবং চরম অপবাদ কারণ ওলামাই মাদিনার অনুসারীরা অবশ্যই মাঝহাব অনুসরণ করেন তারা মাঝহাব বিরোধী না মাঝহাবের বাইরে না তবে ওলামাই মাদিনার মানহাজটা হলো তানাক্কুল বাইনাল মাজাহেব তাকলিদে আমানা মানে ওলামাই মাদিনার মানহাজটা হলো যে এক মাঝহাবের বা এক ব্যক্তির অন্ধ অনুকরণ করা যাবে না দলিলবিহীন আমল করা যাবে না এজন্য চার মাঝহের অনুসরণ চার মাঝাব মেনে চলবো যেহেতু চার মাঝাবে হক এবং আমাদের এই দেশেও সবাই বলেন যে সকল ওলামাইকেরাম বলেন যে চার মাঝাবে হক তো চার মাঝাব হক হলে চার মাঝাবে আমি মানব বাদ দিব কেন কোনোটা তো বলে একসাথে চারটা কেমনে মানবেন একসাথে চারটা মানাটা সহজ হানাফি মাঝাব একসাথে তিন মাঝাব মিলে এক মাঝাব এটা কি জানেন এটা জানেন না হানাফি মাঝাব কিন্তু একটা মাঝাব না হানাফি মাঝাব হলো তিনটা মাঝাব একত্রিত হয়ে একটা মাঝাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা মাঝাব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের একটা মাঝাব ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের একটা মাঝাব এই তিনটা মাঝহাবকে একত্রিত করে একটা মাঝহাব বানানো হয়েছে ওইটার নাম হানাফি মাঝাব এই তিন মাজাবকে একত্রিত করতে গিয়ে কোন মাসালায় আবু হানিফা রহমতুল্লাহের মতকে নেওয়া হয়েছে বাকি দুজনেরটা বাদ দেওয়া হয়েছে যেমন আসরের নামাজ আসরের নামাজ আমাদের বাংলাদেশে আজান দেওয়া হয় কখন মানে ছায়া দ্বিগুণ হওয়ার পরে একেবারে চারটা সোয়া চারটায় এইটা এই মতটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তারা দুজনে বলছেন না এটা হবে না আজান হবে আপনার ওই তিনটায় এক গুণ তাহলে এখানে হানাফি মাসাবে আবু ইউসুফ আর মোহাম্মদের মত হইল এক গুণ হইলে ছায়া আসরের রক্ত হয়ে যাবে আর ইমা আবনী মত হইল দ্বিগুণ হইলে এখানে গ্রহণ করা হয়েছে কাত্তা ইমা আবনী পরমতালের ওই দুজনটা বাদ দেওয়া হয়েছে আচ্ছা আরেক মাসালা দেখবেন যে ইমাম আবু ইউসুফেরটা গ্রহণ করা হয়েছে মোহাম্মদেরটা আবু হানিফারটা বাদ আরেক মাসালা ইমাম মোহাম্মদেরটা গ্রহণ করা হয়েছে ইমাম আবু হানিফারটা আবু ইউসুফেরটা বাদ দেখবেন হানাফি ফেকা পড়লে আপনি এইভাবেই দেখবেন হানাফি যে কোনো একটা কিতাব পড়েন আপনি কুদুরি পড়েন হেদায়া পড়েন সরেবেকায় পড়েন দেখবেন যে সব মাস আলায় কিন্তু এরকম হয় আবু রহমতুল্লাহ একটা নেওয়া হয়েছে অথবা আবু ইউসুফেরটা অথবা মোহাম্মদেরটা অথবা আবু ইউসুফ মোহাম্মদেরটা আবু হানিফারটা বাদ এইভাবে আপনার হানাফি ফিক গড়ে উঠছে হানাফি মাঝাব গড়ে উঠছে তাহলে হানাফি মাঝাবে তিন মাঝাব কিভাবে আপনি একসাথে আমল করতেছেন করতেছেন না তা হানাফি মাঝাব যদি তিন মাঝাব একসাথে আমল করতে পারে তাহলে আপনি চার মাঝাব কেন একসাথে আমল করতে পারবেন না আমার কথাটাকে বুঝাইতে পারছি কথাটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন হানাফি মাঝাব যদি তিনটা মাঝাব একসাথে অনুসরণ করা যায় তো বর্তমানে চারটা মাঝাব একসাথে অনুসরণ করা যাবে না কেন হানাফি মাজাব সাপি মাজাব মালিকি মাজাব হাম্বলি মাজাব আমি আপনি যদি চারটা মাজাব একসাথে অনুসরণ করি কোনো অসুবিধা নেই আচ্ছা তো কেমনে অনুসরণ করবেন বলে চারটা কি একসাথে অনুসরণ করা যায় চারটা অনুসরণ করা যায় চারটার মধ্যে যেটার দলিলটা মজবুত যেটার দলিলটা শক্তিশালী ধরেন তিনটা মত আছে দইফ হাদিসের উপরে একটা মত আছে সহি উপরে আপনি সহি হাদিসেরটা আমল করলেন তার অর্থ আপনি সারিওটা আমল করছেন বাড়িতে আমার বাবা আছে একজন আমরা ভাই আছি পাঁচজন তাহলে কয়জন হইলাম ছয়জন আরো ধরেন মহিলা আছি চারজন দশজন আছি এখন আমাদের গ্রামে একটা খানা জিয়াপথ হবে খানা জিয়াপথে উনি মানুষ দাবার দিব ধরেন দুইশো জন তো উনি কি আমার বাড়িতে যদি এই দশজন করে করে দাওয়াত দেয় তো ওনার তো এক দুই হাজার মানুষ খাওয়াইতে হবে ওনার পক্ষে কি সম্ভব তো উনি কি করবে আমার বাড়িতে একজনকে দাওয়াত দিবে তা একজনকে দাওয়াত দিতে গেলে কাকে দাওয়াত দিবে আমার আব্বাকে দাওয়াত দিবে যিনি সবচেয়ে মুরব্বী ওনাকে দাওয়াত দিবে ওনাকে দাওয়াত দেওয়া মানে আমাদের বাড়ির দশজনের দাওয়াত দিছে কথাটা বুঝতে পারছেন কিন্তু ওনারে দাওয়াত দিল না ওনারে দাওয়াত না দিই ওই ছোট বাচ্চা একটারে দাওয়াত দিছে তার অর্থ হইলে এই বাড়ির কারণে দাবাত দেয় অপমান করছে আমার কথাটা বুঝতে পারছেন মুরব্বীরে দাবাত দেয় না বাবারে দাবাত দেয় না দাবাত না দিয়ে বাড়ির ছোট বাচ্চা একটা দাবাত দিয়েছে তার অর্থ হইলো এই বাড়ির সব মানুষের অপমান করছে কারোর দাবাত দেয় নাই আপনি চারটা মাঝহের চারটা দলিলের মধ্যে যখন আপনি সহিটা অনুসরণ করবেন দইফাদিসের মোকাবেলা তার অর্থ হলো আপনি সাইরোটা মেনে নিছেন কিন্তু আপনি সহিটা রাখি ওই দৈবটা দুর্বলটা আপনি অনুসরণ করতেছেন তার অর্থ হলে আপনি অনুসরণ করেন নাই বরং আপনি ওইটা বেয়াদবি করছেন ওদেরকে অপমান করছেন সব ইমামের কথাটা বুঝাতে পারছি এই জন্য আপনি চারটার মধ্যে সবচেয়ে সহি যেটা এই যে হানাফি মাজাবের তিনজনের মধ্যে যে একজনেরটা গ্রহণ করছে দুজনেরটা বাদ দিছে কেমনে বাদ দিছে কিভাবে বাদ দিল যে তিনজনের দলিলের মধ্যে তারা যারটা সহি পাইছেন তারটা গ্রহণ করছেন বাকি দুটা বাদ দিচ্ছেন তা আপনি সাতজনের দলিলের মধ্যে যেটা সহি পাইবেন সেটা বাদ ধরবেন বাকি তিনটা বাদ দিবেন মানে ব্যক্তির চেহারা চাইবেন না চাইবেন কিসের দলিলের চেহারা যেটা দলিল মজবুত সেটা নেবেন এটার নাম হলো তানাক্কুল বাইনাল আহেব ওলামাই মাদিনা এই হানাফি মাজাবের মতোই চার মাঝাবকে একসাথে অনুসরণ করেন তা বলে আপনি বুঝবেন কেমনে আপনি বাংলা বোখারি পড়ে পড়ে কি বুঝবেন যে কোনটা সহি এই প্রশ্ন হতে পারে না আপনি কেমনে সাইডটা আমল করবেন আপনি কি বুঝবেন কেমনে যে এই সাইডটার মধ্যে সহি কোনটা এটা বুঝার জন্যই এই জামিয়া ইসলামিয়া মদিনা মোনাবরা ওলামাই মাদিনা মদিনার ওলামারা গবেষণা করে তাদের কাজে হইল এটা গবেষণা করা গবেষণা করে চারটার মধ্যে কোনটা সহি তারা আমাদেরকে জানাবেন আর আমরা এটা অনুসরণ করব। অর্থাৎ আমরা ওলামায় কেরামদের অনুসরণ করি নিজে নিজে আমল করি না বুঝতে পারছেন এই জন্য কেউ যদি লামাজহাবি বলে এটা চরম মিথ্যা কথা এবং মিথ্যা অপবাদ এবং আমরা লা মাজহাবি না আমরা হয়েছে লা শেরকি লা বেদাতি এই কথাটা আমি সব জায়গায় বারবার বলি যে আমাদের আন্দোলন আমাদের দাওয়াত শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোন মাঝহাবের বিরুদ্ধে না আমরা কোনো জায়গায় কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলি না আমরা চার মাজাবকে সমানভাবে সম্মান করি বরং হানাবি মাজাবকে একটু বেশি করি কারণ আমাদের এই অঞ্চলের মানুষ হানাবি মাঝহাবের আমল যুগে যুগে করে আসতেছে জন্য হানাবি মাজাবকে চার মাজাবের মধ্যে বেশি সম্মান করি এজন্য উসাইমিন রাহমাউল্লাহ বলছেন যেই অঞ্চলে যেই মাঝহাব প্রতিষ্ঠিত ওই অঞ্চলের ভিত্তি হবে ওই মাঝহাব তবে ওই মাঝাবের মধ্যে যেটার দলিল দরিফ দুর্বল ওইটা বাদ দিয়ে ওই সবলটা আমল করবে কিন্তু একটা মাঝহাবকে তারা ভিত্তি ধরে নেবে যেটা ওই অঞ্চলে প্রচলিত এজন্য আমাদের অঞ্চলে হানাফি মাঝহাবটা যুগ যুগ ধরে প্রচলিত এজন্য হানাফি মাঝহাবকে আমরা আসলি ধরে নি ধরার পরে হানাফি মাঝাবের সব মাসালা কিন্তু ভুল না সব মাসালা দই ফাদিসের উপরে না কিছু মাসালা আছে দই ফাদিসের উপরে কিছু মাসালা আছে রায়ের উপরে কেয়াসের উপরে যেগুলোর মোকাবেলায় সহি হাদিস পাওয়া যায় যেই কয়টা মাসালা এরকম আছে ওই কয়টা মাসালায় আমরা সহি হাদিসের অনুসরণ করি আর হানাফি মাজাবের যে মতটা সহি হাদিসের উপরে আমরা ওইটা হানাফি মাজাবের উপরে আমল করি যেমন ঈদের তাকবীর ছয় তাকবীর ছয় তাকবীরের হাদিসও কিন্তু সহি এই জন্য আমরা ছয় তাকবীরের বাহিরে বারো কে আমরা বলি না যে ছয় তাকবীর না দিয়ে বারো তাকবীরই পড়তে হবে এটা বলি না কারণ এখানে হানাফি মাসাবের মতটা সহি আছে নামাজের একামত দুইবার দুইবার দেওয়াও সহি একবার একবার দেওয়া সহি আদিস দ্বারা প্রমাণিত হানাফি মাজাব দুইবার দুইবার দেয় সুতরাং আমরা দুইবার দুইবার দেওয়াকে এখানে গ্রহণ করিনি অর্থাৎ যেই যেই মাসালায় হানাফি মাজাবের মাসালা সহি আদিসের উপর আমরা সেটা হানাফি মাজাবে অনুসরণ করবো আর যেটা হানাফি মাজাবের মাসালাটা দইফ হাদিস বা দলিলটা নির্ভরযোগ্য না তার মোকাবেলা শাহি মাজাবের দলিলটা নির্ভরযোগ্য মালিকি মাজাবের দলিলটা নির্ভরযোগ্য হাম্বলি মাজাবের দলিলটা নির্ভরযোগ্য আমি সেটা অনুসরণ করব। তাহলে বোঝা যায় আমরা মাঝহাব বিরোধী না বা মাঝহাবের বিরুদ্ধে আমাদের দাওয়াত না আমাদের দাওয়াত হলো শির্কের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে এই জন্য আমাদেরকে যদি উপাধি দিতে হয় বলতে পারেন লা শেরকি লা বেদাতে লা মাঝহাবি না জি ভাই প্রশ্ন করেছেন আল্লাহ এই ব্যাপারে সমস্ত আহলুস জামাতের ওলামায় কেরাম একমত এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই সমস্ত আহলুসন্নাত জামাতের ওলামার একমত শাইকবিন বাজ রাহমাউল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন যে সমস্ত আহলুসন্না জামাতের ওলামায় কেরাম এ ব্যাপারে এক মত যে আল্লাহ রব্বুল্লা আলমিন নিরাকার নন আকার আছে তবে রাব্বুল আলমিনের আকারটা রাব্বুল আলমিনের মতোই লাইসা কামিসলিহি ইসাই তিনি কোনো সৃষ্টি জগতের মতো নন এবং এই ব্যাপারে ইমাম মালিক রাহমাউল্লাহর কথাটা স্বর্ণাক্ষরে কেয়ামত পর্যন্ত লিখিত থাকবে যেটা সমস্ত ওলামাইকেরাম গ্রহণ করছেন আমি যে গত জুমায় আলোচনা করছি যে ইমাম মালেকের কয়েকটা বক্তব্য আছে কারণ ইমাম মালেক ওলামাই মদিনা ছিলেন তার ওস্তাজারা ওলামাই মদিনা ছাত্ররা ওলামাই মদিনা তার কয়েকটা কথা সারা দুনিয়ার ওলামাই কেরাম এমনভাবে গ্রহণ করছেন স্বর্ণাক্ষরে আজ পর্যন্ত লেখা আছে তন্মধ্যে একটা কথা হলো ইমাম মালেক বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ইমানবিহি ওয়াজেবুন ওয়াসওয়ালু আনহু বিদআতুন এই কথাটা হইল আল্লাহর সিফাতের ব্যাপারে কেয়ামত পর্যন্ত সন্ন্যাক করে লিখিত থাকবে সমস্ত আহলুসন্নামাল জামাতের ইমামেরা এই কথাটাকে গ্রহণ করে নিছে আল ইস্তাওয়ামা আলুমন যে আল্লাহাক আরশে আরোহণ করেন এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলছেন তা আরোহণ করাটা মালুম মানে আমরা বুঝি আয়াতে পাইছি আমরা জানলাম কিন্তু ওয়াল কাইফ কাইফু মাজহুলুন কেমনে আরোহণ করেন আরোহণের ধরনটা কি এটা জহুল এটা আমরা জানি না আল ইমান বিহি জীবন আল্লাহ যেমনে বলছেন তেমনি ইমান আনা ফরস ওয়াসুয়াল আনহু বেদাতুন কেউ যদি বলে আল্লাহ কেমনে অবতরণ করেন কেমনে আরোহণ করেন কয়দিন থাকেন কোন দিকে ফিরি থাকেন কেমনে থাকেন এটার ওজন কত এই জাতীয় প্রশ্ন করলে এটা হলো শির্ক বেদাত মানে এখানে শির্ক এটা প্রশ্ন করা যাবে না তাহলে এটাই হলো আহলুসন্নাল জামাত রাখে তা আচ্ছা আল্লাহ আরোহণ করেন আল্লাহর হাতের কথা বলছেন আল্লাহর চেহারার কথা বলছেন এগুলাকে অস্বীকার করা যাবে না এগুলো আল্লাহ যেমনে বলছেন তেমনি মেনানা ওয়াজিব এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিনকে নিরাকার বলা বরং ইমাম আবনিফা রহমতুল্লাহ আলাই কড়া ফতোয়া দিচ্ছেন আলফেকুল আকবরের মধ্যে কেউ যদি বলে আল্লাহ আসমানা জমিনে আমি জানি না আবু রহমতুল্লাহ রয়েছে সে মুশ্রেক সেই ইমানদার হয়নি আল্লাহ কোথায় আগে আমাকে জানতে হবে তারপর আল্লাহর আকার আছে কিনা এগুলো স্পষ্ট থাকতে হবে তাহলে আল্লাহর আকার অবশ্যই আছে তবে আমরা যে মাঝে মাঝে শুনি আমাদের কোনো কোনো ভাই বলে যে আল্লাহ নিরাকার এটা হইল বাইনা হুম মানে এটা ওনারাও এটা বিশ্বাস করে না কোনো আকিদার কিতাবে কোনো জায়গায় এটা লেখা নাই আল্লাহ নিরাকার কিন্তু এটা বলা হয় যে আমি যদি এটাই বলি তো অন্যদের সাথে মিলে যায় আলে আদিসদের সাথে মিলে যায় তো সুতরাং আলে আদিসের বিরোধিতা করতেই হবে যে কোনোভাবে তো বিরোধিতার জন্য আমাকে তারা যদি বলে যে এখন রাত দশটা আমাকে বলতে হবে যে না এখন দশটা না এখন রাত বারোটা আমিও যদি বলি দশটা তাহলে তো তাদের কথার সাথে আমার কথা মিলে গেল এই জন্য বলা যাবে না এই জন্য বিরোধিতা করতে হবে তো বিরোধিতার খাতিরে গিয়ে বলে যে না আল্লাহ নিরাকার কিন্তু এটা কোনো আহলসুন্নাওয়াল জামাতের ইমাম কারো মত নয় যারা বলবেন যে আল্লাহ নিরাকার তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা স্পষ্ট করেন এটা কোন ইমামের মত কে বলছেন আহলুসুল্নাল জামাতের কোন ইমাম বলছেন কে বলছেন কোন তাপসির কারক বলছেন বা কোন ফকি বলছেন কোন মুস্তাহিদ বলছেন কোন মহাদ্দেশ বলছেন কোথায় বলছেন যে উনি যে আল্লাহ নিরাকার জি ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তালা যদি সব জায়গায় বিরাজমান না হন তাহলে ওনাহন অকরব হাবলিল ওয়ারিদ ওয়াজা ওয়াল মালাকু সাফফান সাফফা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এগুলির ব্যাখ্যা আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস কারণ এগুলো দিয়ে আমাদের সমাজের মানুষকে ওই অন্দরে হাতে দেখানো হয় বুঝতে পারছেন তো এই জন্য এই জিনিসগুলো জানা দরকার যে আপনার শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ নাম শুনছেন তো ওনার নামটা খুব ভালো করে মনে রাখবেন এবং ওনার বই না পড়লে তাওহিদ বুঝা দিন বুঝা এটা অনেক জটিল ওনার বই যত পড়বেন তত দিন বোঝাটা সহজ আল্লাপাক তাকে এমন যোগ্যতা দিয়েছিলেন এত সহজভাবে মানুষদেরকে বুঝাই দিতে পারছেন তাওহিদটা যে অন্য কোনো আলেম এইভাবে বুঝাই দিতে পারেন তো সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ এই আয়াতগুলোর ব্যাখ্যা করছেন নাহানু নাকরাব হেমিন হাবলুল ওয়ারিদ নাহানু আকরাব ইলাইহেমিন হাবলিল ওয়ারিদ তারপরে ইন্নামা আকুম তারপরে এরকম অনেকগুলো আয়াত আছে যেগুলোতে আল্লাপাক বলছেন যে আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের নিকটে আছি এই যে এগুলো দিয়ে অনেকে বুঝান যে আল্লাহ তো আমাদের সাথেই আছে তাহলে আল্লাহ তো সব জায়গায় আছে এমনকি খালি আল্লাহ না কর রাসুলও তো সব জায়গায় আছে নাউজুবিল্লা মানে বাংলাদেশ আরো একদা বাগানো খালি আল্লাহ সব জায়গায় আছে এমন না বাঙালি বিশ্বাস করে নবী ও সব জায়গায় আছে কারণ নবী সাল্লাম তো আপনাদের সিলেটেও আসছে সিলেটেও আছে কি বলেন আছে না আপনাদের এলাকা নাকি জানাজায়ও আসছে আসছে না তা আমি বলছি যে নবী সাল্লাম এখানে জানাজায় হাজির হয়েছে সিলেটে তো যারা দেখছেন যারা বলতেছেন যে নবী সাল্লাম এখানে জানাজায় আসছেন তারা নবী সাল্লামের শানে কত বড় বেয়াদবি করছেন যে নবী সালামকে জানাজার ইমামতি করতে দেয় নাই উনি ইমামতি করছে এটা চরম বেয়াদবি না আল্লাহ রসুল সাল্লাম যেখানে এসে গেছে সেখানে আর কারো ইমামতি আছে নাকি সব ইমামতি ক্যান্সেল আবু বকরের ইমামতিও ক্যান্সেল আবু বকর নবী আসছে আর আবু বকর পিছে চলে আসছে ইমামতি না করে যে আর নবী সালামের ইমামতির সামনে আবু বকরও ক্যান্সেল তো সেখানে এই বর্তমান জমানার কোন আলেমের নবিসামের সামনে ইমামতে করার অধিকার আছে ওই ইমাম সাহেব দেখছে আল্লাহ রসুলাম তার এখানে এসে গেছে আল্লাহ রসুলকে ইমামতি করতে দিল না কিচ্ছু দিল না দিয়ে তিনি ইমামতি করছে আরো কয় আল্লাহ রসুল এসছে রাসুলের সামনে চরম বেয়াদবি যে আল্লাহ রসুল এসছে তাকে ইমামতি করতে দেয় নাই একটু দোয়া করতে দেয় নাই একটু নাস্তা করায় নাই কিছু করায় নাই এইভাবে বিদায় করে দিছে এটা নবিসামের সামনে চরম বেয়াদবি বাঙালি বিশ্বাস করে খালি আল্লাহ না রাসুলও সব জায়গায় আসে এবং বাঙালির আর একটা দলিল আছে যে কবরের যে প্রশ্ন প্রশ্নের মধ্যে যে একটা আছে আমার নাবি ইউকা এই কথাটা কোনো কোনো হাদিসের রায় আসছে মা হাজার রাজুল এই লোকটাকে তো বাঙালি ওই বাংলার মতো আরবিকে বুঝছে মানে আরব থেকে আরবি না শিখলে অনেক ধরনের সমস্যা আমি এর আগে বলছিলাম যে চায়নারা বাংলা শিখলে কার থেকে শিখতে হবে আমাদের থেকে শিখতে হবে আমাদের থেকে না শিখে তারা যদি আরবদের থেকে বাংলা শিখে তাহলে তারা শুদ্ধ সঠিক বাংলা জীবনেও শিখতে পারবে না এজন্য ওই চায়না খবরে শুনে দেখিয়েন যে আমরা বলি না তত্ত্বাবধায়ক সরকার চায়না খবরগুলো শুনলে আপনি হাসতে হাসতে মরে যাবেন তারা বলে কি তদাবধায়ক সরকার এরকম এক এক উচ্চারণ যে আছে মানে মজার মজার উচ্চারণ কারণ তাদের চায়না লোকেরা বাংলা শিখি চায়না খবর পড়ে বাংলা খবর পড়ে তারা বাঙালি দিয়ে বাংলা খবর পড়ায় না তাদের লোকেরা বাংলা শিখে বাংলা খবর পড়ে চায়না রেডিওতে তো দেখবেন তত্ত্বাবধায়ক উচ্চারণ করতে পারে না তারা উচ্চারণ করে কি তদাবধায়ক এরকম আরো অনেকগুলো সুন্দর সুন্দর বাংলা আছে তো আপনি আরবের বাগদারা আরবি বাগদারা শিখতে হবে আরব থেকে বাংলায় বাগদারা আছে আমরা কাঠের ডেকি আমরা কাঠের ডেকি মানে কি আরে এই এলাকার তো বাংলাও পারে না বাংলা কাঠের দেখি মানে অপদার্থ তো অপদার্থ আপনি যদি যে লোকটা নতুন বাংলা শিখতে আসছে বাগদারা জানে না বাংলা তো তার সামনে যদি বলেন আমরা কাঠের আমরা কাঠের ডেকি তো এই লোক মনে করবো কি বাংলাদেশে মনে হয় আমরা গাছ দিয়ে দিয়ে ডেকি বানায় বাংলাদেশে কোনো জায়গায় আমরা গাছ দিয়ে ডেকি বানায় কোথাও বানায় না এটা একটা বাংলা বাংলা বাগধারা মানে এটা বলে বোঝানো হয় যে লোকটা অপদার্থ কোনো কামের না কারণ আমরা গাছ দিয়ে ডেকে বানাইলে একটা দিলে এটা বাঙ্গি যাব এর দিয়ে কোনো কাজ করা যায় না আরবিতে এরকম বাগদারা আছে অনেক মা হাজার রাজুল মানি আপনি এখানে বসে রয়েছেন বসে থেকে আমেরিকা একটা লোক থাকে ওই লোক সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন মা হাজার রাজুল মানে ওই লোক সম্পর্কে আপনার মত কি আপনি জিজ্ঞেস করলেন ইবনে মিয়া সম্পর্কে আপনার মত কি শাহবিন বাস সম্পর্কে আপনার মত কি এটাকে আরবি বাগদারা হলো মা হাজার রাজুল কিন্তু আমরা বাঙালি তো এটার শাব্দিক অনুবাদ করছি যে মা হাজার রাজুল মানে এই লোকটাকে তা আমরা কই দেখো নবিসাম মদিনায় আমি আছি এখানে সিলেটে মৌলবী বাজারে তাকে আমি মারা গেলে কবরের মধ্যে টেলিভিশনের মধ্যে যেরকম দেখা যায় ঢাকা থেকে কথা কয় আমরা এখানে বসে দেখি কয় নবী এরকম টেলিভিশনের মতো এখানে আমি হাজির করবো হাজির করে করবো যে এটা ওনাকে চিনো এটা কবরে তো নবিসাম তো তাইলে আপনাদের মৌলবী বাজারের কবরস্থানেও আছে তাহলে নবিসাম সব জায়গায় আছে দলিল দেখেন তো এখানে আমি যেটা বলতেছি সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে বান্দার নিকটে আছেন বান্দার সাথে আছেন এরকম অনেক আয়াত আছে তার অর্থ হইলো সমস্ত তাপসির খুলে দেখেন তাপসিরের মধ্যে বলা আছে আল্লাহর এলেম আল্লাহর কুদরত আল্লাহর মাসিয়ত আল্লাহর শক্তি আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর দৃষ্টিশক্তি এইগুলো সব জায়গায় বিরাজমান এগুলো আপনি সহজে তো বুঝতে পারেন আমরা বলি যে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তা আমরা কি ওনার সাথে সব জায়গায় থাকি সব জায়গায় থাকি না মানে আমার ওনার সাপোর্টে আমরা আছি তারপরে আমরা এখানে দেখা যাচ্ছে যে একজন ধরেন রাষ্ট্রপ্রধান উনি এখানে নাই কিন্তু ওনার সম্মান ওনার প্রভাব এখানেও বিদ্যমান আছে তার অর্থ উনি সব জায়গায় থাকেন না কিন্তু তার সম্মান তার প্রভাব সব জায়গায় বিরাজমান ঠিক একইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের ক্ষমতা প্রভাব এগুলো সব জায়গায় বিরাজমান কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন স্বয়ং নিজে সব জায়গায় বিরাজমান নন ওখানে যে সাথে আছি তোমাদের সাথে আছি নিকটে আছি এটা হলো আল্লাহর কুদরত আল্লাহর এলেম আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর ক্ষমতা এগুলো সব আমাদের সাথে আছে এটাকে আরবি ভাষা বলা মাইয়া মাইয়া আরবের একটা পরিবেশা এটা ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ মাইয়ার উপরে বিশাল ব্যাখ্যা করছেন আমি একটু কথা বেশি বাড়াই ফেলছি কারণ হলো না একটু ব্যাখ্যা করে না বললে জিনিসগুলো বোঝা যায় না এক কথায় দুই কথায় বললে এটা সহজে বোঝা যায় না এই জন্য আমার প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয় তো এই জন্য প্রশ্ন আমরা কম উত্তর দিই কিন্তু যাতে যেটা উত্তর দিছি এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে কারণ আমাদের সমাজে এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন ভ্রান্ত দেয় মানুষ বিশ্বাস করে আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে সহি আকেইদা বিশুদ্ধ আকেইদা পোষণ করার কোরআন সন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ারাবাল আলম